লক্ষ শহীদের রক্তের বিনিময় লাল সবুজে আঁকা যে মানচিত্র আমরা দীর্ঘ নয় মাসে অর্জন করেছি সেই মানচিত্রের নাম বাংলাদেশ সে বাংলা কারোর একার নয় আপনার আমার আমাদের সকলেরই একটি সবুজে দে যার রূপের নেই কোষে জন্মভূমি সেই নায়ামা সোনার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ একটি সবুজ দেশ যার রূপের নেই কোশেষ জন্মভূমি সেই নাই আমার সোনার বাংলাদেশ জন্মভূমি সেই নাই আমার সোনার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ একটি সবুজ দেশ তার রূপের নেই কোশেষ জন্মভূমি সেই নাই আমার সোনার বাংলাদেশ জন্মভূমি সেই নাই আমার সোনার বাংলাদেশ এই বাংলা নয় তোমার এই বাংলা নয় আমার এই বাংলা লক কোটি জনতার বাংলার জমিনে হবে কায়ে হুকুমতে খেলাফত রাশেদার এই বাংলা নয় তোমার এই বাংলা নয় আমার এই বাংলা লক্ষ কোটি জনতার বাংলার জমিনে হবে কাহে হুকুমত খেলাফত রাশেদা এই বাংলা নয় তোমার এই বাংলা নয় আমার এই বাংলা লক্ষ কোটি জনতার বাংলার জমিনে হবেই কাহে হুকুমতে খেলাফত রাশেদার তাই সবাই মোরা ভাই ভাই কেন হিংসা বিদ্বেষ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ একটি সবুজ দেশ যার রূপের নেই কোশেষ জন্মভূমি সেই নাই আমার সোনার বাংলাদেশ জন্মভূমি সেই নাই আমার সোনার বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ শাহ মাখুদুম খান জাহানের দেশ শুয়ে আছে এই মাটিতে পীরাউলিয়া আরো আছে ভাসানি মুজিব জিয়া শাহজালালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ শাহ মাখদুম খান জাহানের দেশ শুয়ে আছে এই মাটিতে পিরাউলিয়া আরো আছে ভাসানি মুজিব জিয়া শাহজালালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ শাহ মাখদুম খান জাহানের দেশ শুয়ে আছে এই মাটিতে পিরাউলিয়া আরো আছে ভাসানি মুজিব জিয়া বাংলার জমিনে হবে রে দূর মদিনার পরিবেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ একটি সবুজ দেশ যার রূপের নেই কোশেষ জন্মভূমি সেই নাই আমার সোনার বাংলাদেশ জন্মভূমি সেই নাই আমার সোনার বাংলাদেশ একটি সবুজ দেশ যার রূপের নেই কোশেষ জন্মভূমি সেই নাই আমার সোনার বাংলাদেশ জন্মভূমি সেই নাই আমার সোনার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ একটি সবুজ দেশ যার রূপের নেই কোশেষ জন্মভূমি সেই নয় আমার সোনার বাংলাদেশ জন্মভূমি সেই নয় আমার সোনার বাংলাদেশ জন্মভূমি সেই নয় আমার সোনার বাংলাদেশ জন্মভূমি সেই নয় আমার সোনার বাংলাদেশ জন্মভূমি সেই নয় আমার সোনার বাংলাদেশ